রহমান رحيم الله يا كريم الله রহমান رحيم الله يا عظيم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا كريم الله رحمن رحيم الله يا عظيم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا كريم الله رحمن رحيم الله يا عظيم الله প্রশংসা সব শুধুই তোমার পালনকারী তুমি দিন দুনিয়ার আর রহমান আর রহি মালিক তুমি বিচারের দিন প্রশংসা শুধুই তোমার পালনকারী তুমি দিন দুনিয়ার আর রহমান আর রহি মালিক তুমি তোমারই বন্দেগি করি তোমার করুণার ভিখারি ফিরায়ে দিও না আল্লাহ তোমারই বন্দেগি করি তোমার করুণার ভিখারি ফিরায়ে দিও না আল্লাহ তোমারই বন্দেগি করি তোমার করুণার ভিখারি ফিরায়ে দিও না আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ইয়া করিম আল্লাহ রহমান রহিম আল্লাহ يا عظيم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا كريم الله رحمن رحيم الله يا عظيم الله চালাও মোদের সেই পথে তোমার প্রিয়জন যেই পথে যাদের উপর শুধুই গজ নাজিল করেছ দিয়েছ আজা চালাও মোদে সেই পথে তোমার প্রিয়জন যেই পথে যাদের উপর শুধুই গজ নাজিল করেছ দিয়েছ আজাব তাদেরই ভাগ্য দিও না তুমি তো পাক রাব্বানা মুনাজাত টুকু আল্লাহ তাদেরই ভাগ্য দিও না তুমি তো পাক রাব্বানা মুনাজাত টুকু আল্লাহ তাদেরই ভাগ্য দিও না তুমি তো পাক রব্বানা মুনাজাতে টুকু আল্লাহ রহমানু রহিম আল্লাহ ইয়া করিম আল্লাহ রহমানু রহিম আল্লাহ ইয়া আজিম আল্লাহ রহমানু রহিম আল্লাহ ইয়া হালিম আল্লাহ রহমানু রহিম আল্লাহ ইয়া হালিম আল্লাহ রহমানু রহিম আল্লাহ يا كريم الله رحمن رحيم الله يا عظيم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله رحمن رحيم الله يا حليم الله